মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধার করে একলা তোর দিবরে দাফন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধার করে একলা তোর দিবর দাফন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণে মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করা বিষয় ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না নাই সেথা টেলিফোন হবে না আলাপন নাই সেথা টেলিফোন হবে না আলাপন বন্ধু আসরে কেমন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখন তখন আধার করে একলা তোর দিবর দাপন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত तुहारो जान